মিষ্টি সুরে কোকিল বনে গাইছে কাহার গান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান মিষ্টি সুরে কোকিল বনে গাইছে কাহার গান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান ঢেউয়ের বুকে কাহার গানে গর্জে ওঠে সুর সুমধুর গগন পরে মেঘের আওয়াজ ও সুমধুর ঢেউয়ের বুকে কাহার গানে গর্জে ওঠে সুর গগন পরে মেঘের আওয়াজ ও সুমধুর পুষ্পবাগে কাহার প্রেমে ছড়ায় সে যে ঘান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তা তাহার শান মিষ্টি সুরে কোকিল বনে গাইছে কাহার গান পাই না খুঁজে তার সীমানা এ যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এ যে তাহার শান বৃক্ষরাজি বনে বনে জপে কাহার নাম ঝর্ণা ধারাও ভুলে না তাহায় কর যে তাহার গান বৃক্ষরাজি বনে বনে জপে কাহার নাম ঝর্ণা ধারাও ভুলে না তাহাই কর যে তাহার গান আর কেহ নয় সে যে প্রিয় আল্লাহ মোহান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান মিষ্টি সুরে কোকিল বনে গাইছে তাহার গান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান মিষ্টি সুরে কোকিল বনে গাইছে তাহার গান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান পাই না খুঁজে তার সীমানা এই যে তাহার শান